ডক্টর শামসুল আরিফিন লিখিত ডাবল স্ট্যান্ডার্ড বইটির একটি চ্যাপ্টার সমাধান কি মানবধর্মী চ্যাপ্টারটি লেকচার আমরা পুরোটা শোনার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ভিতরে ভিতরে রিহানের জন্য এক ধরনের মমতা অনুভব করে ফেরদোস ফেরদোস ছয় মাস হল রিহানকে পড়াচ্ছে কখনো একবারের জন্যও বুঝতে পারেনি রিহানের মাঝে ভাষা বেঁধেছে এত বড় রোগ ওর বাবা না জানলেও হয়তো কোনো দিন জানতেও পারত না রিহান নটরডেম কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে অত্যন্ত ব্রেনি ছেলে ফেরদোস ও এক্স নটোডিয়াম বুয়েট ইলেকট্রিক্যাল উস্তাদ সাগরেদের পড়ার বাইরেও অনেক বিষয়ে আলোচনা হয় দিনই বিষয়ে অনেক কথাই ওকে করেছে ফেরদোস কিন্তু কখনো একেবারে একবারের জন্য রিহান কোনো কাউন্টার দেয়নি যাতে ফেরদোস বুঝতে পারে যে ওর মাঝে আছে মরণ ব্যাধি সংশয়বাদিতা যে সংশয়বাদিতারই চূড়ান্ত পরিণতি নাস্তিক হয়তো ফেরদোস আঘাত পাবে বলে কখনো কিছুই বলেনি রিহান অধিকাংশ সংশয়বাদী সংশয়ের স্টেজ পার করে নাস্তিকতায় পৌঁছে দুটো কারণ হয় সংশয়ের উত্তর খুঁজে পায় না অথবা খুঁজতে গেলে মমতার সাথে উত্তর পায় না সংশয় নিরসনে না করে লালন করে আর কিছু হলে এক লাফে নাস্তিক আর কিছু আছে এক লাফে নাস্তিক ইসলামকে বা অন্য ধর্মকে স্বীকার করলে নিজের খায়েশ পূরণের সমস্যা তাই নাস্তিক এ ধরনের নাস্তিকরা ঘেটে ঘেটে জোর করে ইসলামকে অসার প্রমাণ করতে চায় যে সমকামী বা ইনসেস্ট এলিপ্ত তার তো নাস্তিক হওয়া ছাড়া উপায় নেই মানব ধর্মের বুলি তুলে সব ধর্মকে অস্বীকার না করলে তো নিজের বিকৃতির সমর্থন মিলবে না রিহান একটা কথা বলবো <clears throat> জি ভাইয়া অঙ্কের খাতা থেকে মাথা উঠাই উঠিয়ে আমার মনে হয় তুমি ধর্মে বিশ্বাসী ঠিক বলিনি মাথা ওড়াতে হলো একবার এবার কিছুটা ঠিক ভাইয়া ইসলামের অনেক বিষয়ে আমার ডাউট আছে কেমন আচ্ছা ভাইয়া যেমন জিহাদ দাসদাসী নারীদের গৃহবন্দী রাখা এত আদেশ নিষেধ এই একবিংশ শতাব্দীতে কীভাবে যুক্ত করব এত ধর্মতর্ম এই যুগে প্রয়োজন নেই আমার মনে হয় সাম্প্রদায়িকতা বা হানাহানি মূল এই ধর্ম এসব ধর্ম ছাড়াও শুধু মানবতা দিয়ে পৃথিবীকে পৃথিবীকে সুন্দর করা যায় সুন্দরভাবে বাঁচা যায় আচ্ছা তোমার কথা হলো মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম মানবতাই সব সমস্যার সমাধান তাই তো সবাই যদি আমরা সাম্প্রদায়িকতা বা ধর্মীয় গুরামি ভুলে মানবতাকে অনুসরণ করি তাহলে সুন্দর সমাজ নির্মাণ সম্ভব খুব সুন্দর তোমার ভাবনা তাহলে আমি তোমাকে কিছু প্রশ্ন করি পৃথিবীতে সব হত্যা যুদ্ধ কি ধর্মীয় কারণে হয় পৃথিবীর যুদ্ধের ইতিহাস বলছে সারা পৃথিবীতে সংঘটিত মোট যুদ্ধের মাত্র সাত পার্সেন্ট যুদ্ধ হয়েছে ধর্মীয় ইস্যু নিয়ে সর্বমোট নিহত মানুষের প্রায় দুই পার্সেন্ট মানুষ নিহত হয়েছে এই সাত পার্সেন্ট যুদ্ধে ধরো পৃথিবীতে ধর্ম জিনিসটা নাই বাকি তিরানব্বই পার্সেন্ট যুদ্ধ বন্ধ করতে করতে কীভাবে তুমি এগুলোর সাথে তো ধর্মের সম্পর্ক ছিল সম্পর্কই ছিল না প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি ধর্ম প্রথম বিশ্বযুদ্ধে পনেরো মিলিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছেষট্টি মিলিয়ন হিরোসীমা নাগাসাকিতে দুই লক্ষ হিটলারের হাতে সতেরো মিলিয়ন আর সোভিয়েত আমলে রাশিয়াতে উনত্রিশ মিলিয়ন চীনে চল্লিশ মিলিয়ন জন ভিয়েতনামের যুদ্ধে সতেরো লক্ষ আমাদের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষের মৃত্যুর কারণ কি ধর্ম না রাজনীতি তাহলে তুমি কিভাবে বলছো যে সব মানহানির মূল হানাহানির মূলে ধর্ম না মানে ধর্ম হানাহানির একটা বড় কারণ কিভাবে বড় কারণ বড় বড় সব গণহত্যা কি ধর্মের কারণে হলো যুদ্ধে নিহত আটানব্বই পার্সেন্ট মানুষ যে সব যুদ্ধে মারা গেছে সেগুলোর সাথে তো ধর্মের সম্পর্কই নেই দুই পার্সেন্ট নিহত হবার কারণটাই বড় লাগছে তোমার না আসলে কিন্তু আইএস তো ইয়াজিদি নারীদের ধর্ষণ করছে ধর্মের নামে তার মানে তোমার পয়েন্টই হচ্ছে যেহেতু আইএস ধর্মের নামে ধর্ষণ করছে তাই ধর্মই সব সমস্যার মূল ধর্ম উঠিয়ে দিতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই তো আসলে তাহলে আসো দেখি পরিসংখ্যান কি বলে চোদ্দ সালে আইএসের উত্থান দুই সালে তাদের হাতে ধর্ষিত হল ইয়াজিদি সম্প্রদায়ের পাঁচ হাজার দুইশো সত্তর জন নারী নিউ ইয়র্ক টাইমসের মতে হিউম্যান রাইটস ওয়াচের সূত্রে দু হাজার ষোলোতে তাদের অধীনে বাকি ছিল বত্রিশ হাজার জন ঠিক আছে পৃথিবীতে এখন দেশ দুইশো চৌরানব্বইটি তার মধ্যে পঁয়ষট্টিটি দেশের প্রতি সকল পঁয়ষট্টিটি দেশে দেশে প্রতি বছর পুলিশ ধর্ষণের রেকর্ড করে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজারের বেশি ব্রিটেনের চারটি প্রদেশের মধ্যে শুধু ইংল্যান্ড আর ওয়েলসে প্রতি বছর পঁচাশি হাজার নারী আর বারো হাজার পুরুষ ধর্ষিত হয় আমেরিকাতে প্রতি বছর ধর্ষণ মামলা হয় উনানব্বই হাজারটি ধর্মকে উঠিয়ে দিলে এই লক্ষ লক্ষ নারী ধর্ষণ ঠেকাবে তোমার ঠেকাবে তোমরা কীভাবে দেখতে ইচ্ছে হচ্ছে এত কয়েকটা দেশের তথ্য তাহলে সারা বিশ্বে প্রতি বছর যে পরিমাণ নারী দর্শনের শিকার হয় তার কত পার্সেন্ট আইএসের হাতে হয় বলো এসব প্রশ্ন যারা তুলে তারা ততটুকু প্রতিবন্ধী বুঝতে পারছো তুমি আমি অবশ্যই আইএসের পক্ষে না তবে আইএসের শিকার ওই পাঁচ হাজার নারী বাদে যে লক্ষ লক্ষ নারী দূষিত হয় তার কারণ কি ধর্ম না ভাই আচ্ছা তোমার দ্বিতীয় পয়েন্ট হলো মানবতা দিয়েই পৃথিবী সুন্দর হবে আমার প্রশ্ন হলো এই পৃথিবীর হোমোসেপিয়ান্স সবাই কি মানুষ গত কিছুদিন আগে যে দুজন ছয় বছরের পূজা মেয়েটাকে লেট দিয়ে গোপনাঙ্গ কেটে ধর্ষণ করল তারা কি মানুষ নারায়ণগঞ্জের সাত খুনের খুনিরা কি মানুষ সিরিয়াল কিলার রসু খা কতটুকু মানুষ একটা মোবাইল বা পাঁচ হাজার টাকার জন্যে যারা একটা মানুষকে খুন করে দেয় তারাই বা কতটুকু মানুষ এক কাঠা জমির জন্য বা মাদকের টাকার জন্য বড় ভাই বাবা মাকে যারা খুন করে তারা তোমার কাছে মানুষ কিছু টাকা লাভের জন্য যারা ফরমালিন বিষ খাওয়ায় মানুষকে দিনের পর দিন তারা তোমার কাছে কতটুকু মানুষ ফুটপাতে গরিব ঝারমলিওয়ালার কাছ থেকে দিনে একশো করে তোলাকে যারা নিজেদের পোশাকের বা দলীয় অধিকার মনে করে তারাও মানুষ তোমার তো বোন আছে বড় আদরের তোমার বোঝা উচিত সহজে ধরো তোমার একজন আদরের বোনকে ধর্ষণ করে হত্যা করো কোনো শুয়ারের বাচ্চা তোমার কাছে ওই ধর্ষকের জন্য কতটুকু মানবতা আছে বলো পারবে ওই ধর্মটাকে ওই ধর্ষণটাকে বুকে জড়িয়ে বলতে যা ভাই ভুল করে ফেলেছিস ভুল তো মানুষেরই হয় মানবতার খাতিরে তোরে মাফ করে দিলাম না ভাই তা কীভাবে হয় ঠিক তাই তা হয় না যেটা প্রতিষ্ঠা করলে সমাজ সুন্দর হবে সেটা হলো ন্যায় বিচার সমাজে মানবতা প্রতিষ্ঠার কোনো সমাধান নয় মানবতা নিজে কোনো সমাধান নয় কারণ এর কোনো সংজ্ঞা নেই নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই যে এতটুকু হলো মানবতা এটা সমাজে সমাজে জাতিতে জাতিতে ব্যক্তিতে ব্যক্তিতে যুগে যুগে ভিন্ন প্রজন্মে প্রজন্মে মানবতার সংজ্ঞা বদলায় কিন্তু ধর্ম মানবতাকে ডিফাইন করে নির্দিষ্ট করে বলে দেয় যে এতটুকু পর্যন্ত মানবতা আর এরপরে থেকে পাশবিকতা শুরু ধর্ম ছাড়া মানবতার কোনো সংজ্ঞা নেই সরি <coughs> ভাই একমত হতে পারলাম না মানুষের কিছু সহজাত বোধ আছে যাকে বিবেক বলে সবাই বুঝে ততটুকু যারা ঠিক করে আর কতটুকু ঠিক নয় সে সহজাত বোধটাই মানবতার সংজ্ঞা সবাই জানে মিথ্যা বলা খারাপ সবাই বুঝে হত্যা করাটা অপরাধ এর জন্য ধর্মের প্রয়োজন নেই সীমাটা সবাই জানে আমি এটাই বলতে চাচ্ছি যে বিবেক মানবতাকে ডিফাইন করবে সেই বিবেকটা সবার সমান নয় তাই মানবতার ডেফিনেশনও সবার কাছে সমান নয় যে গোয়ালা দুধে পানি মেশায় বা যে লোক মাছে ফরমালিন মেশায় সেটা তার কাছে বিজনেস স্ট্র্যাটেজি এটা তার বিবেক বিবেকে আটকায় না যে মাদক ব্যবসা করে বা নারী পাচার করে যদিও সেও জানে এটা অপরাধ কিন্তু এটা তার বিবেকে আটকায় না এটা তার কাছে নিছক একটা দুই নম্বর ব্যবসা একটু রিস্কেই যায় যে পহেলা বৈশাখে বোনদের শরীর ছুঁয়ে দেখে এটা তার কাছে জাস্ট ফান তার মানবতার সংজ্ঞায় সংজ্ঞার ভিতরেই পড়ে এটা যে দিন খাওয়া মানুষগুলোর থেকে ভয় দেখিয়ে চাঁদা উঠায় এটা তার কাছে মানবতার বাইরে নয় পার্টি ক্ষমতায় এটা তার কাছে অধিকার আমি কি বোঝাতে পারছি জি ভাই বুঝতে পারছি আমি বলতে চাচ্ছি এই বিবেক ব্যাপারটা ধ্রুবক না এটা ভেরিয়েবল অনেক বিষয় বিবেকের গঠন নিয়ন্ত্রণ করে দারিদ্র শিক্ষা পারিবারিক পরিবেশ ব্রোকেন ফ্যামিলি সন্তানদের মানসিক গঠন ভিন্ন হবে শিক্ষিত বাবা মা পরিবারে বাবা মায়ের সময় দেয়া এসব সন্তানের মানস গঠন করে আবার পরিবেশের কারণে মানুষ একটা অপরাধকেও বা পাশবিক বিষয়কেও স্বাভাবিক মনে করে যার বাবা মা বাবা মদ খেয়ে মাকে পিঠায় সেই সন্তানের মনোজগতে এটা তেমন কিছুই নয় নর্মাল সেও বড় হয়ে বউ পেটাবে বস্তিতে বাচ্চার সামনেই মাদক ব্যবসা চলছে বাচ্চারাও এটাকে ব্যবসা হিসেবে নেবে একটু সমাধান সাবধানে করতে হয় এমন ব্যবসা তাই তোমার কাছে যেটা মানবতা বিরোধী আরেকজনের কাছে সেটা তেমন কিছুই নেই বা ঠিকই তো আছে জাতীয় বিষয় বুঝলে অযৌক্তিক মনে হচ্ছে না না ভাইয়া বলুন ধর্মীয় বিবেক গঠনের গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এবং তাই মানবতার সীমা নিরূপণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সরি ফ্যাক্টর যদিও তোমার বিবেকের কাছে মজুদদারি করে বাজারে কৃত্রিম সংকট বানিয়ে প্রচুর লাভ করা একটা বিজনেস পলিসি কিন্তু এটা বাজারের স্বাভাবিক চাহিদা যোগান সম্পর্কে ও দর পরিবর্তনে ব্যাহত ব্যাহত করে ক্রেতার ভোগান্তি বাড়ায় এবং সম্পদ কেন্দ্রীয়ভূত করে মধ্যস্বস্থ ভুগির হাতে তাই ইসলামের নিষেধ ইসলামে এটি নিষেধ অতএব ধর্মহীন একজন একে নর্মাল ভাবছে আর ধার্মিক পরকালে বিশ্বাসী কেউ হ্যাঁ, একে অমানবিক ভাবছে একটা বিশাল সম্প্রদায় মদ জুয়াকে অমানবিক ভাবছে এবং এর সামাজিক আর্থিক স্বাস্থ্যগত ক্ষতি থেকে বেঁচে যাচ্ছে একশো জনের কাছে মানবতার একশোটা ভুজ যেহেতু ধর্ম অনেক মানুষকে নিয়ন্ত্রণ করে তাই মানবতার আলাদা আলাদা ভুজ সত্ত্বেও ওই বিষয়ে অনেক মানুষের কাছে মানবতার একটা কমন সংজ্ঞা দিয়ে দেয় মোট কথা বিবেকের বৈচিত্র্য কমে কমে অপরাধ প্রবণতা আচ্ছা একটু একটু বুঝলাম ধর্ম মানবতাকে নির্দেশ করে দেবে অনেক মানুষের জন্য যে এটাই মানবতা তোমার নিজস্ব সংজ্ঞায় ধরুক বা না ধরুক এটাই তো বলতে যাচ্ছেন হ্যাঁ প্রত্যেকে যদি নিজ নিজ সংজ্ঞায় মানবতা খাটায় তাহলে কি হবে তাহলে অপরাধ বাড়বে বটে কিন্তু বর্তমান বিশ্বে সাম্প্রদায়িক দাঙ্গা জঙ্গিবাদ গুপ্ত হত্যা এসবের কি কারণ দেখাবেন ভাইয়া এগুলো তো কোনো ধার্মিক মানুষেই করছে নিজ ধর্মের সম্মান রক্ষা করতেই তো এসব হচ্ছে তাহলে ধর্ম যে বিবেকটা গঠন করলো সেটা কোথায় <clears throat> ভালো প্রশ্ন ভালো প্রশ্ন রিহান আমি চাই তুমি প্রতিটা সংশয়ের প্রশ্ন করো প্রশ্নের উত্তর খুঁজো বড় আলোচনা আমি ছোট করে বলছি দাঙ্গার কারণ আমরা কেউই আমাদের নিজেদের ধর্মকে চিনি না হিন্দুদের কথা বলবো না আত্মসমালোচনাই করব দাঙ্গার পিছনে রাজনৈতিক কারণটাই বেশি নামাজের মাসালা না মেনে নামাজ পড়লে নামাজ হবে না তেমনি জিহাদের মাসালা আছে মাসালা না জেনে জিহাদ শুরু করলে তা হলো জঙ্গিবাদ জিহাদ একটা পবিত্র আমল এটা দরকার হলে আলেমরাই তো আগে যেত আমার মতে জঙ্গিবাদ দূর করার একমাত্র উপায় হলো জিহাদকে রাগডাক না করে পাঠ্যক্রমে পরিপূর্ণভাবে শেখানো মাসালা সহ টিনাটি সহ যাতে অপব্যাখ্যা করে কেউ ব্রেন ওয়াশ না করতে পারে এসব দূর করতে হলে ধর্মশিক্ষাকে দূর রেখে দূরে রেখে হবে না বরং ধর্মশিক্ষাকে পরিপূর্ণ করতে হবে প্রত্যেকে তার নিজ ধর্ম সম্পর্কে পুরোপুরি জানবে ধর্মে উল্লেখিত মূল্যবোধ সামাজিকতা চরিত্র গঠন নীতিকথা সব পুরো জানবে অসম্পূর্ণ ধর্মশিক্ষা তো বিবেককেও গঠন করবে অসম্পূর্ণভাবে এর কাছ থেকে তুমি কি আশা করতে পারো অবশ্য ভাবিনি তার মানে আপনার মতে মানব ধর্ম বলে আলাদা কিছু নেই প্রতিটা ধর্মের বিশেষ করে মুসলিম প্রধান দেশের প্রেক্ষাপটে ইসলামের শিক্ষাকে পরিপূর্ণ করতে হবে তাহলে মানবতা বা মানব ধর্ম প্রাণ লাভ করবে ধর্মকে ছাড়া মানবতা just not make any sense right ঠিক তাই রেখান ধর্ম ছাড়া মানবতা যে একটা ফাঁকা বলি তার একটা ছোটো উদাহরণ দিয়ে আমরা তোমাদের আমরা আমাদের পড়ায় ফেরত চাই ইসলাম আমাদের মানবতাকে মানবতাবোধে একটা অ্যাড করেছে যে অন্য ধর্মের মহাপুরুষ বা পুচ্ছ চরিত্রদের গালি দিও না হতে পারে অজ্ঞতাবশত আল্লাহকেও তারা গালি দেবে সুরা আল আনামের একশো আট নম্বর আয়াতে এবারে উল্লেখিত আছে যার কারণে এটা আমাদের বিবেকে বাদে যে আমরা হিন্দু ধর্মের কোনো চরিত্রের চরিত্র হনন করব কিন্তু নাস্তিক ব্লগারদের কথা যদি তুমি পড়ে থাকো তবে দেখবে কীভাবে তারা অশ্লীল গল্প রচনা করেছে ইসলামী নবীকে যাকে একশো বিশ কোটি মানুষ নিজের পিতামাতার চেয়েও বেশি ভালোবাসে ধর্ম না জানা থাকায় এদের মানবতার মানবতায় জায়গায় পায়নি এটা যে আরেকজনের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে এখানে প্রমাণ হয় যে ধর্ম নয় বরং পূর্ণাঙ্গ ধর্ম শিক্ষা না থাকা এবং ধর্মহীনতাই এই জন্ম দেয় উস্কানির যেটা কালক্রমে সহিংসতায় রূপে নেয় কেন সবাই সবার মতকে শ্রদ্ধা করা তোমাদের মানবতার সংজ্ঞায় পড়ে না বাকস্বাধীনতার নামে আরেকজনের মনে আঘাত দেয়া এটা কেমন মানত ওদের রিহানের নিরবতার মাঝে চোরাবালি থেকে উঠে আসার আকুতি ঘুমড়ে উঠে না জানি এমন কত রিহান দিন শেষে বালিশে মাথা রেখে রশি খুঁজে উঠে আসার আর Rihan just out of interest তোমার প্রশ্নগুলো কি শুধু ইসলামের ব্যাপারে অন্য কোনো ধর্মের ব্যাপারে নেই যেহেতু আমি মুসলিম ফ্যামিলির তাই এই ধর্মটা সম্পর্কে আমি কিছুই জানি অন্য ধর্ম তো আমি কিছু জানি অন্য ধর্ম তো আমি জানি না তাই ডাউট নারী হ্যাঁ ব্যাপারটা এটা না আসলে ব্যাপারটা হলো তুমি ইসলামের বিরুদ্ধে যে পরিমাণ লেখা পড়েছ অন্য ধর্মের বিরুদ্ধে সেই পরিমাণ লেখা পড়ো না ইসলামের যে দিকগুলোর প্রতি আঙ্গুল তোলা হয় তার কোনোটাই তুমি আগে থেকে জানতে না বা তোমার মনে আগে থেকে <clears throat> প্রশ্নগুলো ছিল না এই লেখাগুলো পড়ার পর তোমার মনে প্রশ্ন জেগেছে ঠিক কিনা জি ভাই তা ঠিক তোমার কি কখনো মনে হয় শুধু ইসলামের বিরুদ্ধেই কেন এত কথা এত গবেষণা এত প্রকাশনা মনে হয়েছে কখনো না না ভাই আচ্ছা আমি তোমাকে বলি সব ধর্মগুলো মূল্যবোধ আর সামাজিক জীবন প্রথা উৎসব নিয়ে ডিল করে এগুলো ছাড়াও ইসলামে এমন কিছু বিষয় নিয়ে ডিল করে যেটা অন্য ধর্মগুলো ডিল করে না যেমন অর্থব্যবস্থা রাষ্ট্র পরিচালনা যুদ্ধনীতি সংস্কৃতি এক্সেট্রা ইত্যাদি ইসলাম যখন সুদমুক্ত জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলে তখন ওই শ্রেণীটার সহ্য হয় না যে এক পার্সেন্টের হাতে পুঞ্জীভূত পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট সম্পদ যা আরও বাড়ছে সুদের দ্বারা ইসলাম যখন জবাবদিহিতার সাথে রাষ্ট্র পরিচালনার কথা বলে তখন দুর্নীতিবাজ শাসকেরা মসনদ টেকানোর জন্য ইসলামের বিরুদ্ধে আঙুল তোলে ইসলাম যখন প্রকৃত বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে সেখানে কারো সুযোগ নেই ন্যায় ন্যায়কে পাশ কাটানোর তখন জ্বালা ধরে লুটপাট আর অপরাধ প্রবণ প্রশাসক ও নীতি নির্ধারকদের যারা অপরাধ করে পার পেতে চায় ইসলাম যখন সংস্কৃতির নামে বেল্লাপনাকে নিষেধ করে তখন ওই বিকৃত মনাদের টনক নড়ে যারা এসব আর্ট মিডিয়া সিনেমা সংস্কৃতির সুযোগে নিতে চাই নারী দেহের রহস্যের আস্বাদন তুমি বলো যদি কোনোভাবে মেয়েদের অংশগ্রহণ নিষেধ করা হয় কতজন পহেলা বৈশাখে যাবে ওখানে বাঙালিত্ব ফলাতে তা ঠিক আসলে অনেক কম যাবে ইসলাম যখন নারী পুরুষ আলাদা শিক্ষা কর্মক্ষেত্র আর পর্দার সাথে চলাফেরার কথা বলে তখন ওই পৌর পৌরের ভালো লাগে না যে মাথা ঘুরিয়ে দেখে মেয়ের বয়সী মেয়ের বয়সী নারী দেহের অবয়ব ওই বসের ভালো লাগে না যে প্রমোশনের নামে মেয়ে কলিগদের থেকে আদায় করে খুচরো মজা ওই ছেলেটার সহ্য হবে না ইসলামকে যে সহপাঠী মেয়েদের সম্পর্কে বন্ধুদের আড্ডায় বসিয়ে রসে বলে দুস্ত এ একটা মাল রে আর ওই প্রতিষ্ঠান শিখবে ইসলামের বিরুদ্ধে লিখবে ইসলামের বিরুদ্ধে যেটা হলিউড বলিউড থেকে আমদানি করে সামাজিক নষ্টামি ফ্যাশন বা ট্রেডের নামে বোঝাতে পারলাম কি জি ভাই অন্য ধর্মগুলো তো আর এসব স্বার্থে আঘাত দেয় না ইসলাম এমন এক সমাজের কথা বলে শুধু কথা বলে না বরং ওই সমাজ প্রতিষ্ঠার পথও দেখায় যেখানে সম্রাটের নিযুক্ত বিচারক রায় দেবে সম্রাটেরই বিরুদ্ধে সম্রাট আইন ভঙ্গের জন্য নিজের হাতে জনসম্মুখে নিজ সন্তানকে দেবে আশি চাবক তেরোশো কিলোমিটার যুবতী নারী একা সফর করবে কেউ তার দিকে চোখ উঠিয়ে তাকাবে না এখানে দরিদ্র সীমার অবস্থা এমন যে জাকাত নেয়ার জন্য খুঁজেও লোক পাওয়া যাবে না এজন্যই যারা এগুলো চায় না সমাজে ন্যায় বিচার চায় না চায় অপরাধ করে পার পেতে লক্ষ মানুষকে দরিদ্র রেখে সস্তায় শ্রমে কিনে টাকার পাহাড় করতে তারা ইসলামের বিরুদ্ধে লাগে লেখে লেখায় যে লেখে তাকে স্টার বানায় নিরাপত্তা দেয় অ্যাসাইলাম দেয় অনেক কথা বলে ফেললাম চলো অঙ্ক শেষ করো তিন দিন হলো ফেরদোস ওটাতে যাচ্ছে না ওর বাবা আসতে নিষেধ করেছেন এই তিন দিন রিহান একসাথে একখানে গেছে বাবার সাথে তার বাবা কয়েকদিন ধরেই বলেছিল যেতে অবশেষে রাজি হয়েছে বুক করে শ্বাস নিয়ে ফেরদোস কে বলেছে ঢাকা শহর খারাপ ঢাকার সকাল সারা পৃথিবীর কোথাও নেই চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ চলুন রেফারেন্সগুলো দিয়ে দিই প্রথম পৃষ্ঠা থেকেই যুদ্ধ যুদ্ধ যুদ্ধের ব্যাপারে রেফারেন্সগুলো দ্য এনসাইক্লোপিডিয়া অফ ওয়ার বা যুদ্ধ বিশ্বকোষ নামে একটি বই লেখেন চার্লস ফিলিপস এবং অ্যালেন এক্সলেট্রো সেখানে তারা মনোবে ইতিহাসের আচ্ছা মানবের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত সতেরোশো তেষট্টিটি যুদ্ধ গণনা করেছে তার মধ্যে মাত্র একশো তেইশটি যুদ্ধ ছিল ধর্মীয় কারণে মানে হচ্ছে সাত পার্সেন্ট যুদ্ধ হয়েছে ধর্মীয় কারণে এবং যুদ্ধে নিহত মোট সংখ্যা মাত্র দুই পার্সেন্ট নিহত হয়েছে এই সাত পার্সেন্ট ধর্মযুদ্ধে যেটা নিয়ে এত মাতামতি উদাহরণস্বরূপ এগারোটা ক্রুসেডে থেকে তিন মিলিয়ন লোক নিহত হয় আর শুধু প্রথম বিশ্বযুদ্ধেই নিহত হয়েছে প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ Charles Phillips and Ellen Alexandro two thousand five the encyclopedia of war উক্ত রেফারেন্স থেকেই আবার ধর্মনাগী রাজনীতির কারণে যে যুদ্ধগুলো হয়েছে তার রেফারেন্সগুলো Shaiman Bro uh, and Bros 2009 uh, An Atheist Defends Religion Why Humanity is Better uh, Off with Religion Than Without It Alpha Book page number 117 and 118, ISBN 1592578543 আচ্ছা এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে যাই হোক দেখে নেবেন আপনারা বইটি কিনে নেবেন তাহলে হবে এফবিআইয়ের উপাত্ত অনুসারে উনিশশো আশি থেকে দু হাজার পাঁচ পর্যন্ত মুদ সন্ত্রাসী হামলার মাত্র পাঁচ পার্সেন্ট হয়েছে মুসলিম সন্ত্রাসীদের দ্বারা এদিক থেকে বেশ এগিয়ে আছে ল্যাটিনো গ্রুপগুলো অতি বামপন্থী গ্রুপ আর ইহুদি চরমপন্থীরা ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা এর এর সমাজবিজ্ঞানী professor Charles Kurzman Charles Kurzman সাহেব মুসলিম আমেরিকানদেরকে অবহিত করেছে a minuscule threat to public safety বলে তার সাম্প্রতিক এক রিপোর্টে উঠে আসে দু সালে যুক্তরাজ্যে চোদ্দ হাজার জন চোদ্দ হাজার খুন হয়েছে নাইন ইলেভেনের পর থেকে দু পর্যন্ত এখানে মোট খুন হয়েছে এক লক্ষ নব্বই হাজার জন যার মতে মোট সাত আটত্রিশ সরি হ্যাঁ, সাতত্রিশ জন নিহত হয়েছে মুসলিম আমেরিকানদের হাতে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আবার ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক পুলিশের ধর্ষণ রেকর্ড সম্পর্কে নোট আছে জাতিসংঘের একটি রিপোর্টে পঁয়ষট্টিটি দেশের সরকারি উপাত্ত সংকলন করা হয় সেখানে দেখা যায় প্রতি বছর দুই লক্ষ পঞ্চাশ হাজার এর অধিক ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা মামলা পুলিশের রেকর্ড আছে eighth United Nation survey on crime trends and the operation of criminal justice system ইউনো ইউনোট dot org two thousand five zero three thirty one retrieved retrieved হচ্ছে গিয়ে দু হাজার তেরো ডিসেম্বর ডিসেম্বর চার তারিখ দক্ষিণ আফ্রিকাতে প্রতি বছর পাঁচ লক্ষ জন চীনে একত্রিশ হাজার আটশো তেত্রিশ জন মিশরে দুই লক্ষ এর অধিক আর ব্রিটেনে পঁচাশি হাজার জন ধর্ষণের শিকার হয় উইকিপিডিয়া লিঙ্ক স্ট্যাটিক্সে উইকিপিডিয়া লিঙ্ক প্রায় পঁচাশি হাজার নারী তার আর বারো হাজার পুরুষ শুধুমাত্র ইংল্যান্ড আর ওয়েলসে প্রতি বছর ধর্ষিত হয় আচ্ছা yeah rapist rape crisis dot org dot UK stats dot PHP যুক্তরাষ্ট্রে প্রতি বছর ধর্ষণ মামলার গড় সংখ্যা হচ্ছে গিয়ে উনানব্বই হাজার স্ট্যাটিক্স বেইন ডট কম র্যাপ স্ট্যাটিক্স দেখতে ইচ্ছা হচ্ছে আচ্ছা এই পেজে নেই দেন আরও একটি হচ্ছে কি এটি হচ্ছে আচ্ছা পরবর্তী রেফারেন্স থেকে বিবেকের বৈচিত্র্য কমে কমে অপরাধ প্রবণতা থেকে টেক্সাসের বেলর ইউনিভার্সিটি আঠারো থেকে আঠাশ বছর বয়সে পনেরো হাজার মানুষের উপর গবেষণা করে ফলাফল আসে তরুণদের মাঝে যারা ধার্মিক তারা অপরাধকে কম জড়ায় গবেষক সাংজং জেং এবং অ্যারন ফ্রেঞ্জেল সাহেব ন্যাশনাল লঞ্চে An institutional study of adolescent health থেকে উপাত্ত বিশ্লেষণ করে চারটি ক্যাটাগরিতে ভাগ করে ধার্মিক ও আত্মাধিক আত্মাধিক কিন্তু ধার্মিক নয় ধার্মিক কিন্তু আত্মাধিক নয় ধার্মিক নয় আত্মাধিক নয় দেখা গেলো যারা ধার্মিক হিসেবে নিজেদের গণ্য করে তাদের অপরাধ প্রবণতা কম এরা ডেইলি মেলকে লিঙ্ক ডেইলি মেইল মেইল থেকে Daily Mail dot com dot UK থেকে সামনে নতুন আসছে আচ্ছা নতুন হয়তো আসছে আরিফিন সাহেব দেন হচ্ছে গিয়া আরেকটি রেফারেন্স দশ নম্বর রেফারেন্স হচ্ছে মানবতা বা মানব ধর্ম নিয়ে ইসলামকে বলা হয়েছে স্বভাব যা স্বভাব ধর্ম বা ফিতরাত মানুষের স্বভাব যা চাই যা পেলে মানব সত্তা সুখে থাকবে ইহ জীবনে তাই ইসলাম দেখিয়েছে তাই ইসলাম ই মানব ধর্ম সুরা আল একশো আট নম্বর আয়াত পূর্বে উল্লেখ করেছি এটা হচ্ছে লাস্টের রেফারেন্সগুলো যেগুলোতে সম্রাটের বিরুদ্ধে সম্রাটে নিযুক্ত বিচারক রায় দেয় ব্যাপারে কাহিনীটি উল্লেখ করা আছে তিনি তেরো নম্বর রেফারেন্স তিনি প্রসিদ্ধ কাজী সুরাইয়া নামে কাজী সুরাইয়া নামে খলিফা উমর রাজিল্লাহের বিরুদ্ধে প্রথম ফয়সালা দেন কেনা গুড়ার ফেরত দেবার ব্যাপারে এক বেদুইনের দায়ের করা মামলায় বিমুক্ত খলিফা বড় বড় শাহ সাহাবি বর্তমান থাকলেও তারা নিয়োগ দিলেন উফা শহরের চিফ জাস্টিস পদে প্রায় ষাট বছর এই পদের দায়িত্ব পালন করেন ওমর উসমান আলী মুয়াবিয়া রহমান এই চারজন খলিফার যুগে খলিফা আলী রাজিউল্লাহের বিরুদ্ধে রায় দেন এক ইহুদির দায়ের করা মামলায় বর্মের মালিকানা নিয়ে খলিফা আর ইহুদিদের মাঝে বিরোধের ঘটনা সুপ্রস্তুত নিজের ছেলের জামিনের আসামি পালিয়ে গেলে ছেলেকে জেলে ঢুকিয়ে দেন তিনি দীর্ঘশ্বাস এখানে বই রেফারেন্স আছে তাবি তাবেইদের ইমানদীপ্ত জীবন doctor Abdur Rahman Abdur Rahman Rafat Pasha Rehnuma প্রকাশনী পৃষ্ঠা একশো আট এবং আলবিদায়া ওয়া নিহায়া ইসলামী ফাউন্ডেশন নবম খণ্ড পৃষ্ঠা পঁয়তাল্লিশ হিজরি চোদ্দ সালে খলিফা উমর রাদিল্লাহ নিজ পুত্র উবায়দুল্লাহকে মদপানের অপরাধে ব্যথাঘাত করেন আলবিদায়া ওয়া নিহায়া ইফা থেকে সপ্তম খণ্ড পৃষ্ঠা চুরানব্বই আরেক সন্তান আব্দুর রহমান ওরফে আবু শাহমাকে মদপানের অপরাধে ব্যথাঘাত করেন তিনি অসুস্থ করেন এবং এক মাস পর মৃত্যুবরণ করেন মুসনাদ মুসান্নাফে আব্দুর রাজাক সতেরো হাজার সাতচল্লিশ নম্বর এটা সম্ভবত আসার যাই হবে আর এই এই কাহিনীটা নিয়ে ইতিলাফ আছে আপনারা এবারে জেনে নেবেন এখানে অনেক আরও বিষয় আছে এটা নিয়ে অ্যাকচুয়ালি ব্যথাঘাত করণে করার কারণে এমনটা হয়নি পনেরো আদি ইবনে আদি ইবরা হাতিম থেকে বুখারির বর্ণনা এ হাদিসে রয়েছে যে আদি ইবনে হাতিম পারস্য বিজয়ের শরীর ছিলেন এবং হীরা থেকে জৈনিক মহিলাকে উঠে আরম্ভ করে একাকি নির্বিঘ্নে মক্কায় আসতে দেখেছেন আল্লাহ ব্যতীত তার আর কারো ভয় ছিল না আল্লাহ হয় এটাই হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা রেফারেন্স হচ্ছে আল বিদায়া ও নিহায়া ইফা ষষ্ঠ দুশো পঁচানব্বই খ্রিস্টান আদি ইবনে হাবিম থেকে তিরমিজি হাতিম হাতিম থেকে তিরমিজির বর্ণনা নবী জি বলেছেন যার অধিকারে আমার জীবন তার কসম আল্লাহ অবশ্যই এদিনকে এমন পূর্ণতা দিবেন একাকিনী নারী হাওদার উপর চড়ে সুদূর হীরা থেকে এটা হীরা হবে না হেরা হবে হেরা শহর থেকে এসে বাইতুল্লাহ তাওয়াফ করবে তাকে কোনো লোকে আশ্রয়দানের প্রয়োজন তার হবে না আদি ইবনে হাতিম রাজুল্লাহ বলেন এই তো আমি দেখছি হাউলা হাওয়া হাওয়াদান ছিলির সিনা নারী কারণ নিরাপত্তা সঙ্গ ছাড়াই হীরা থেকে এসে বাইতুল্লাহ তাওয়াফ করে যাচ্ছে আলবিদা নিহায়া ইফা পঞ্চম খণ্ড দুইশো হ্যাঁ একশো উনত্রিশ থেকে দুইশো তিরিশ পৃষ্ঠা তারপরে হচ্ছে গিয়ে জাকাতের ব্যাপারে যে বিষয়টি ছিল জাকাত নিয়মিত লোক পাওয়া যাচ্ছিল না আপনারা এটা পড়ে নেবেন এরপরে ভালো ইনফরমেশন আছে স্টোরিটা অনেক সুন্দর অবশ্য রেফারেন্স হচ্ছে ফিকুল জাকাত সাহেব ডক্টর ইউসুফ কারজাবি খণ্ড দুই পৃষ্ঠা ছেচল্লিশ এবং একশো ছেচল্লিশ দেন আরও কিছু রেফারেন্স আছে তারপর Andrew dot report from the first hundred years of the Islamic indicated that zakat had a huge impact on property and elevation Well known figures on Zakat collection during the period exist a narration from the time of Khalifa Umar bin Al Khattab 634 to 643 AD. <coughs> Umar bin Abdulaziz, Rahimahullah, 7180. Hmm, 718 uh, to 72 NT AD suggest property as eradicated with rules in some regions struggling to disperse the zakat possessed due to the lack of poor and eligible recipients. Then uh, another uh, reference আছে a number of scholars claim that during the period of Umar bin al-Khattab anhu and Umar bin Abdul Aziz rahmatullah poverty is completely eliminated. Ahmed 2004, Hidayat and the uh, Tafarin 2010, and the Isha 2011 and Qardawi one uh, 1999. khair. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মানব ধর্মের অধ্যায়টি আপনারা আলহামদুলিল্লাহ শুনে নিলেন